পিস টিভি বাংলা মানবতা সমাধান নবী সম্মানিত দর্শক মন্ডলী প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসুলের উপর সাল্লাহ আলি ওসাল্লাম আমরা ফাজাইল আমল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণ দিয়ে আসছি ফাজাইল আমল বলতে এমন কিছু এবাদত যার বিনিময়ে আল্লাহ তালাকে সন্তুষ্ট করা যায় যার বিনিময়ে জান্নাত লাভ করা যায় যে জান্নাত আল্লাহ তালা মানুষের জন্য রেডি করেছেন এইসব আমলের বিনিময়ে জান্নাত লাভ করা যায় যেমন রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলছেন যে জান্নাত একটা ঘর রয়েছে যে ঘরের বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় তো জনৈক সাহাবি জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী সে জান্নাত কার কে যাবে সেখানে তিনি বললেন লেমান আলান আল কালামা যার কথা নরম সে যাবে ও আদামা সেম যে নিয়মিত শ্যাম পালন করে নফল শ্যাম ও আতামা তম যে দুস্থ মানুষকে খাদ্য প্রদান করে ও সল্লা বিল্লাইল অন্যাস নিয়ম মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন নফল সলাত আদায় করে এ হচ্ছে ফজিলত নফল সলাত আদায় করে জান্নাত পাবে এই জান্নাত পেয়ে যাবে যে জান্নাতের বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় এত স্বচ্ছ উন্নত মানের পদার্থ দিয়ে আল্লাহ তালা জান্নাতকে তৈরি করেছেন সেই জান্নাত লাভ করা যাবে যেসব আমলের বিনিময়ে সেই আমলগুলি আমরা ধারাবাহিকভাবে বলে আসছি তার একটি গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে সারিবদ্ধভাবে পায়ে পায়ে মিলিয়ে সলাতের জন্য দাঁড়ানো দুঃখজনক হলো সত্য যে এটা আমাদের দেশে পালন হয় না প্রত্যেকটা পুরুষ ও নারীর জন্য একান্ত জরুরি এই বিষয়ে আমরা এক গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহ আমরা আশাবাদী যে আপনারা আলোচনা শুনে সে অনুযায়ী আমল করার চেষ্টা করবেন আল্লাহ আমাদের কবুল করুক আবদুল্লাবনে ওমার রাজি আল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন আকিম সফুফা তোমরা কাতারকে সুন্দরভাবে সোজা করো ওয়াহাজুবিল আনাক তোমরা কাঁধ সামনাসামনি করো একেবারে কাঁধ সামনাসামনি করে দাঁড়াও অসুদ্দুল খালালা তোমরা দুইজনের মধ্যের ফাঁকা বন্ধ করো ও লিনু বেআইদ ইখনিকুম একজন আর একজন ভাইয়ের সামনে তোমরা নরম হয়ে যাও অলা তাজরুল ফরজাত শয়তানে আর দুইজনের মাঝে ফাঁকা রেখো না শয়তানের প্রবেশের জন্য রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন অমান ওয়াসালা সফা ওয়াসালাহুল্লাহ যে ব্যক্তি কাতারকে সোজা করে সারিবদ্ধ হয়ে ফাঁকা বন্ধ করে দাঁড়াবে আল্লাহ তার প্রতি দয়া করবেন রহম করবেন অমান কাতাহ কাতাহুল্লাহ আর যে ব্যক্তি কাতারের মাঝে ফাঁকা রাখবে দুইজনের মাঝে ছিদ্র রেখে দিবে আল্লাহ তার প্রতি দয়া রহমত ছিন্ন করবেন সম্মানিত দর্শক মন্ডলী হাদিস বিশুদ্ধ মানার কি পথ কিভাবে মানা যায় আল্লাহর নবী প্রথম বাক্যে বললেন যে তোমরা সারিবদ্ধ হয়ে দাঁড়াও পরের বাক্যে তিনি বললেন তোমরা কাঁধ সামনাসামনি করো পরের বাক্যে তিনি বললেন দুইজনের মাঝে ফাঁকা বন্ধ করো তার পরের বাক্যে তিনি বললেন যে তোমরা পরস্পরে নরম হও অবশ্যই তোমরা একজন আর একজনকে উপেক্ষা করে দাঁড়ায় না পাশাপাশি পায়ে পা মিলিয়ে সুন্দর হয়ে দাঁড়াও তারপরে তিনি বললেন তোমরা শয়তানের জন্য ফাঁকা রেখো না কাতারের মাঝে সম্মানিত দর্শক মণ্ডলী আমাদের মাঝে আমরা দেখি আমাদের প্রায় শতকরা আটানব্বইটা মসজিদে দেখে থাকি যে দুইজনের মধ্যে ফাঁকা আছে অর্ধ হাত এক হাত ফাঁকা আছে একজন আর একজনের পাশে দাঁড়াতে আমাদের ইতস্তবোধ হচ্ছে পায়ে পাম্প মিলানো নাকি আমরা বেয়াদবি মনে করছি অথচ আল্লাহর নবী বলছেন যে তোমরা দুই পায়ের মাঝে ফাঁকা রাখো না এই ফাঁকা দিয়ে শয়তান প্রবেশ করে শয়তানের জন্য তোমরা ফাঁকাকে রেখে দিও না এরপরে তিনি বলছেন যেই ব্যক্তি ফাঁকা বন্ধ করল সারিবদ্ধ হয়ে মিলে দাঁড়ালো আল্লাহর দয়া তার উপরে হবে আর যেই ব্যক্তি ফাঁকা রেখে দিল ছিদ্র রেখে দিল আল্লাহর দয়া তার উপরে হবে না আল্লাহর দয়া তার উপরে থাকবে না তিনি তার উপর থেকে দয়াকে উঠিয়ে নিচ্ছেন আমাদের কি হবে তাহলে আমাদের যা অবস্থা প্রায় মুসাল্লির যে অবস্থা সলাৎ যতই আদায় করি যেভাবে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করি না কেন এই পদ্ধতিতে সলাৎ আদায় করে আল্লাহ রাসুলকে উপেক্ষা করে জান্নাত লাভ করা যায় না দেখুন আয়েশা রাজি আল্লাহ তালা আনহা বলেন রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন মন সাদ্দা ফুরজাতান রাফাহুল্লাহ বেহা দারাজাতান অবানাল্লাহু বাইতান ফিল জান্না যেই ব্যক্তি দুইজনের মাঝের ফাঁকা বন্ধ করবে আল্লাহ তার মান মর্যাদাকে উঁচু করে দিবেন যেই ব্যক্তি দুইজনের মাঝের ফাঁকা বন্ধ করবেন আল্লাহ তালা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন সুবহান আল্লাহ আল্লাহ সামাদ এই হাদিসকে আমরা মানছি না এই হাদিসকে আমরা মূল্যায়ন করছি না বায়হাকি তারগিব তারহিব নাসের উদ্দিন আলবানী রাহেমাহুল্লাহ হাদিসকে বিশুদ্ধ বলেছেন আল্লাহ নবী বলেছেন যেই ব্যক্তি দুইজনের মাঝের ফাঁকাকে বন্ধ করবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন এমন একটি আমল আমরা কি করে ত্যাগ করি আমরা এই কাজটাকে কি করে বলি যে এটা পায়ের সাথে পা মিলানো একটা বেআবি দেখায় আমরা তো দেখি এদেশের বড় বড় মসজিদে মানুষ দাঁড়িয়ে আছে অনেক সময় দুইজনের মাঝে এক হাত ফাঁকা আছে কেউ এক হাত আগে আছে কেউ এক হাত পিছে আছে অবাক হতে হয় আসলে এর নাম জাহেলিয়াত ইসলামের অপর নাম হচ্ছে জানা আর না জানাই হচ্ছে জাহেলিয়াত যারা আমাদের আলেমোলামা হিসেবে দায়িত্ব পালন করছেন তারা কি তাহলে এই বিষয়টি আমাদের সামনে স্পষ্ট করছেন না এই জন্য তো আল্লাহর নবী বলেছেন যে আমি বেশি ভয় করি তিনটে জিনিসের তার একটি হচ্ছে ভ্রান্ত আলেম যারা মানুষকে সঠিক পথ দেখায় না এটা আমার একটা ভয় আর একটা হচ্ছে আমার উম্মাত অমুসলিমদের সাথে মিশে যাবে অমুসলিমদের নীতি গ্রহণ করবে আর একটা হচ্ছে আমার উম্মাদ মূর্তি পূজা করবে মূর্তিকে সম্মান করবে মূর্তিকে মূল্যায়ন করবে যা আমরা ঘরে ঘরে দেখছি আল্লাহ রসুল বলছেন যে আমার পরে কতগুলি আলেমলমা হবে যেসব আলেমলমা আমার সোননাথকে ছেড়ে দিয়ে অন্য সোননাথকে বলবে এটাই রাসুলের সোননাথ আমার আদর্শ ত্যাগ করে অন্য আদর্শ গ্রহণ করে বলবে এটাই রাসুলের আদর্শ সম্মানিত দর্শক মন্ডলী আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি দুইজনের মাঝের ফাঁকা বন্ধ করলো আল্লাহ তালা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন আর আমরা ফাঁকা রেখে দাঁড়ানোই একটা ভালো মনে করছি তাহলে কি এটা রাসুলের সোননাথকে উপেক্ষা করে অন্য একটা সোননাথ গ্রহণ করা হলো না এই কাজে আমরা যারা সহযোগিতা করছি তাদের অবস্থা খুব ভয়াবহ আল্লাহর নবী বলছেন যে দোয়াতুনলা আবু আবে জাহান্নাম জাহান্নামের দরজা থেকেই কতগুলি আলেমলমা জনগণকে ইসলামের পথে দাওয়াত দিবে আমাদের চোখের সামনে কি এইভাবে মসজিদে আজকে মুসল্লিরা দাঁড়াচ্ছে না আমরা কি এইসব অবস্থা দেখছি না আমরা যারা নিজেদেরকে আলেম মনে করছি এটা কি করে হতে পারে আল্লাহর নবী বলেন যে যেই দুইজনের মাঝের ফাঁকা বন্ধ করলো আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন আর আমাদের চোখের সামনে এই শত কোটি মসজিদে লক্ষ লক্ষ মসজিদে আজকে মানুষ সলাত আদায় করছে দুইজনের মাঝে ফাঁকা আছে কি করে হতে পারে এটা আল্লাহ আবু হরাই আল্লাহ বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মা মিন খতুয়াতিন আজম আজরান এমসি এলেহা ওই পদক্ষেপে সবচেয়ে বেশি নেকি রয়েছে যেই পদক্ষেপ রাখা হয় ছিদ্র বন্ধের জন্য দুইজনের মাঝে যেই ফাঁকা রয়েছে এই ফাঁকাকে বন্ধ করার জন্য যেই পদক্ষেপ রাখা হয় সেই পদক্ষেপে সবচেয়ে বেশি নেকি আল্লাহ তালা দিবেন হাকি মুস্তাদাকে হাকেম তারগিব তারহিব আল্লামা নাসের উদ্দিন আলবানী রাহেমাহুল্লাহ অত্র হাদিসকে বিশুদ্ধ বলেছেন আল্লাহর নবী বলেন ওই পদক্ষেপে সবচেয়ে বেশি নেকি হবে যেই পদক্ষেপটি রাখা হয়েছে ছিদ্র বন্ধ করার জন্য যে দুইজনের মাঝে রয়েছে আমরা এসব হাদিস জাতিকে কি দিয়ে বুঝাবো সমাজের লোক আমাদেরকে উল্টা বুঝিয়ে রেখেছে এ কারণেই কি রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে এক শ্রেণীর আলেম হবে যাদের অন্তর হবে শয়তানের অন্তর দেখতে মনে হবে মানুষ আমরা যারা জেনে শুনে ভুল পথে মানুষকে নিয়ে যাচ্ছি তারা কি আসলে এই হাদিসের হকদার আল্লাহ তুমি আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করো সম্মানিত দর্শক মন্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি আশা যে আপনারা আমাদের সাথেই থাকবেন কিছুক্ষণ পরই আমরা আবারও আপনাদের সামনে এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহর হুকুম মানার নাম ইসলাম আপনি ক্রেতা জেনে নিন ইসলামের ক্রয় বিধান আপনি বিক্রেতা জেনে নিন ইসলামের বিক্রয় বিধান আপনি ব্যবসায়ী জেনে নিন ইসলামের ব্যবসার বিধান মানতে হলে জানতে হবে জানার জন্য দেখুন আমাদের অনুষ্ঠান শুধুমাত্র পৃথিবী বাংলায় هذا سبيل الله من يسلكه فاز بكل حمد ব্যবসা সম্পর্কে কি কি রয়েছে ইসলামের অনন্য নীতিমালা জানুন আমাদের অনুষ্ঠান যোগে ইসলামী লেনদেন প্রতি শুক্রবার রাত দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় এমন ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ যে ঘটনা অত্যন্ত শিক্ষণীয় ইমানকে শুদ্ধ করার জন্য তৌহিদকে প্রতিষ্ঠা করার জন্য শিরককে উচ্ছেদ করার জন্য দাউদ আলাহিসাল্লামকে রাজত্ব দিলেন জ্ঞান দিলেন তাকে মনোনীত করলেন তোমরা ইমান আনো যেমন তারাই মেনে নিয়েছিল কোরআন সন্না যখন যেটা বললো সেটা মেনে নেওয়া আল্লাহর উদ্দেশ্য আল্লাহর হুকুম মানো কিনা হাসান জামিল মুখলিসুর রহমান মাদানী আহমদুল্লাহ বিন মোহাম্মদ লাভার হুসেন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম হারুন হুসেনের উপস্থাপনায় কিভাবে মমিন আল্লাহর দয়া অর্জন করেন বোঝার জন্য দেখুন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোরআনের কাহিনী পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আপনারা এই গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য যে অপেক্ষায় বসে আছেন এই জন্য আমরা আপনাদের সুক্রিয়া আদায় করি সম্মানিত দর্শক মন্ডলী ওমামা বাহেলি রাজি আল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল আলী ওসাল্লাম বলেছেন নিশ্চয় আল্লাহ তালা এবং ফেরেস্তাগণ যারা প্রথম কাতারে দাঁড়ায় তাদের জন্য ক্ষমা চান আল্লাহ তাদের প্রতি দয়া করেন যারা প্রথম কাতারে দাঁড়ায় আল্লাহ তাদের প্রতি দয়া করেন সাহাবিগণ বললেন ওয়ালাসানি দ্বিতীয় কাতার আল্লাহ নবী বললেন যে যারা প্রথম কাতারে দাঁড়ায় আল্লাহ তাদের প্রতি দয়া করেন ফেরেস্তাগণ তাদের জন্য ক্ষমা ভিক্ষে চায় সাহাবিগণ বললেন দ্বিতীয় কাতার আল্লাহর নবী বললেন যারা প্রথম কাতারে দাঁড়ায় আল্লাহ তাদের প্রতি দয়া করেন ফেরেস্তাগণ তাদের জন্য ক্ষমা ভিক্ষে চায় সাহাবিগণ বললেন আল্লাহ রসুল দ্বিতীয় কাতার আল্লাহর নবী তৃতীয়বারে বললেন যারা দ্বিতীয় কাতারে দাঁড়ায় তাদের জন্য সম্মানিত দর্শক মন্ডলী আমরা কি বিষয়টি স্পষ্ট বুঝাতে পেরেছি আল্লাহর নবী প্রথম কাতারের ব্যাপারে এইভাবে বললেন আর দ্বিতীয় কাতারের ব্যাপারে এইভাবে বললেন এরবাজিবিনে সারিয়া রাজি আল্লাহ তালা আনহ বলেন আল্লাহর নবী প্রথম কাতারের লোকের জন্য তিনবার ক্ষমা চাইতেন আল্লাহ প্রথম সারির লোককে তুমি ক্ষমা ভিক্ষা দাও আল্লাহ প্রথম সারির লোককে তুমি ক্ষমা প্রদান করো আল্লাহ প্রথম সারির লোককে তুমি ক্ষমা প্রদান করো এরপরে তিনি বলতেন যারা দ্বিতীয় সারিতে আছে তাদেরও ক্ষমা কর সম্মানিত দর্শক মন্ডলী প্রথম সারির যে কি মান কি মর্যাদা এটা আমাদের আসলে অবগতির বাইরে আমরা এটাকে জানতেও চাই না মূল্যায়নও করি না আয়েসা জি আল্লাহ তালা আনহা বলেন রাসুল সাল আলহে ওসাল্লাম বলেছেন যে ইন্নআল্লাহ ও মালায় আলা মায়ামিনী সাফে যারা কাতারের ডান দিকে দাঁড়ায় তাদের প্রতি আল্লাহ দয়া করেন তাদের জন্য ফেরেস্তাগণ ক্ষমা চান এতক্ষণ পর্যন্ত আমরা প্রথম কাতারের বিষয়টি ভাবছিলাম এখন দেখি যে প্রথম কাতারের ডান দিকটি ভিন্ন ব্যাপার প্রথম কাতারের যারা ডান দিকে দাঁড়ায় তাদের জন্য আরো একটা পৃথক দয়া আল্লাহর নবী বলছেন যারা ডান দিকে দাঁড়ায় তাদের জন্য আল্লাহ দয়া করেন তাদের প্রতি আল্লাহ ক্ষমা বর্ষণ করেন রহমত বর্ষণ করেন ফেরেস্তাগণ তাদের জন্য ক্ষমা ভিক্ষে চায় আবু হরারা তালা আনহ বলেন রসুল সাল্লাহ আলি ওসাল্লাম বলেছেন মানুষ যদি জানতো যে আজান দিলে কিনে কি পাওয়া যায় আর প্রথম কাতারে দাঁড়ালে কিনে কি পাওয়া যায় লাম ইয়েজদু ইল্লাইস্তাহেমু আলাইহে তাহলে তারা লটারি করা ছাড়া কোনো পথ পেত না ফাস্তাহামু তখন তারা লটারি করত সম্মানিত দর্শক মণ্ডলী লটারি অবশ্য হারাম কিন্তু ওই লটারি হারাম যে লটারি হচ্ছে জুয়া একজন পায় শতজনকে ধোকা দিয়ে প্রতারণা দিয়ে সেটা হচ্ছে জুয়া সে লটারি হারাম কিন্তু যাতে কারো ক্ষতি হয় না সেটা জায়জ সেটা চলবে আল্লাহর নবী বলছেন মানুষ যদি জানতো যে আজান দিলে কিনে কি আছে সবাই আজান দিতে চাইতো মানে কি আমাদের মাঠে সবচেয়ে মর্যাদার অধিকারী হবে মোয়াজ্জেন আল্লাহ নবী বলেছেন একজন মানুষের আজানের শব্দ যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত জীব জন্তু পশু প্রাণী পদার্থ জড় পদার্থ সবকিছুই তার জন্য ক্ষমা চাই আল্লাহর নবী বলেছেন একজন মোয়াজ্জেনের আজান শুনে যত মানুষ মসজিদে আসবে সবাই যত নেকি পাবে মোয়াজ্জেন একাই তত নেকি পাবে আল্লাহর নবী বলেছেন মোয়াজ্জেন যখন আজান দেয় সলাত আদায় করে তখন আল্লাহ তালা খুশি হয়ে বলেন দেখো আমার বান্দা আজান দিয়ে সলাত আদায় করছে আমাকে ভয় করছে আমি তাকে ক্ষমা করে দিলাম আজানের বিষয়টি ভিন্ন যদি আমরা এর মান মর্যাদা জানতে পারি তো সবাই আজান দিতে ইচ্ছা করব চাইব তখন লটারি ছাড়া কোনো পথ থাকবে না আল্লাহ নবী বলছেন যে মানুষ যদি জানতো যে প্রথম কাতারে দাঁড়ালে কি নে কি হবে তাহলে কেউ দ্বিতীয় কাতারে দাঁড়াতে চাইতো না আমরা তো পিছে হটে থাকি আজান হলে আসতে দেরি করি আমাদের থাকে ব্যস্ততা আমরা সময়কে মূল্যায়ন করতে পারি না আমরা জামাতকে মূল্যায়ন করতে পারি না আমরা প্রথম কাতারকে মূল্যায়ন করতে পারি না আল্লাহর নবী বলছেন মানুষ যদি জানতো প্রথম কাতারে দাঁড়ালে কিনে কি রয়েছে তাহলে সবাই হুড়াহুড়ি করত শেষ পর্যন্ত পরিণতি আসত লটারি করার লটারি করে মানুষ যার নাম আসত তারা প্রথম কাতারে দাঁড়াইতো যার নাম আসত না তারা পিছনের কাতারে দাঁড়াইতো একটা পথ হয়ে যেত মানুষ জানে না প্রথম কাতারে কি নেকি রয়েছে আমরা এসব বাক্য জাতিকে কি দিয়ে বুঝাই আল্লাহ তালাকে বলছি প্রতিপালক তুমি আমাদের জন্য একটা পদ বের করো আমাদের যেটুকু ভুল ত্রুটি রয়েছে সেটুকু সংশোধন করে এরকম একটা তৌফিক দান করো যে তোমার নবী সাড়ে চোদ্দশো বছর পূর্বে এই কথা বলে গেছেন আমরা যেন জাতিকে বুঝাতে পারি জাতি যেন প্রথম কাতারে আসার জন্য আগ্রহী হয় এমনি তো আল্লাহর নবী বলেছেন যে কেউ যদি তাকবিরে তাহারিমা পায় প্রথম তাকবিরে যদি অংশগ্রহণ করতে পারে চল্লিশ শক্ত তাহলে ওর জন্য দুইটা জিনিস রয়েছে ও মুনাফেক থাকবে না আর ও জাহান নামে যাবে না মুক্তি পেয়ে যাবে আল্লাহ রসুল বলছেন মানুষ যদি জানতো জোহরের সলাত আদায় করলে কি পাওয়া যায় তাহলে মানুষ দৌড়িয়ে যেত আল্লাহ রসুল বলছেন ওয়ালাউ ইয়ালা মুনা মাহফিলে সাহেবলা আতামাতে মানুষ যদি জানতো যে এশার সলাত আদায় করলে কি পাওয়া যায় আর ফজরের সলাত আদায় করলে কি পাওয়া যায় তাহলে মানুষ দৌড়িয়ে আসতো হামাগুড়ি দিয়ে হলেও মানুষ জানে না আমরা বলছিলাম যে প্রথম সারির বিষয়টি রাসুল সাল্লাহ আলি ওসাল্লাম প্রথম সারির ব্যাপারে এইভাবে বলছেন আনাস রাজি আল্লাহ তালহ বলেন রাসুল সাল্লাহ আলি ওসাল্লাম বলেছেন আকিমুসফুফা ও তারাসু তোমরা সারিবদ্ধ হয়ে দাঁড়াও কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও প্রাচীরের মতো হাদিস বোখারি মুসলিমের যাতে কোনো সন্দেহ নেই সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এই হাদিস আপনাদেরকে কিভাবে বুঝালে আপনারা আজকে থেকেই একেবারে রাসুলের পদ্ধতিতে সারিবদ্ধ হয়ে দাঁড়াবেন আল্লাহর নবী বলছেন যে আকিম সফুফ তোমরা সারিবদ্ধ হয়ে দাঁড়াও ও তারাসু একেবারে প্রাচীরের মতো হয়ে একজনের সাথে আর একজন লেগে দাঁড়াও এরপরে তিনি বলছেন যে ওয়াইনি আরাকুমিন নরায় জাহারি আমি তোমাদেরকে আমার পিছন দিক থেকে দেখতে পাচ্ছি তোমরা কেমন ভাবে দাঁড়াচ্ছ এটা হচ্ছে অলৌকিক ক্ষমতা এর নাম মজেজা যেটা মানুষের ঘটে না এটা নবীগণের ঘটে তিনি পিছন দিকে দেখতে পেতেন এর অর্থ এই নয় যে তার পিছন দিকে চক্ষু ছিল এটা নয় এর নাম হচ্ছে অলৌকিক ক্ষমতা আল্লাহর নবী পিছন দিক দেখতে পেতেন এটা হচ্ছে অলৌকিক ক্ষমতা এর নাম মোজেজা আনাস রাজি তাল আনহ বলেন রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন সৌ সফু ফাকুম তোমরা কাতারকে সুন্দর করে সারিবদ্ধ করো ফাইনা তামামিসলা কাতার যদি সুন্দরভাবে সারিবদ্ধ হয় একেবারে প্রাচীরের মতো দাঁড়াতে পারে তাহলে সলাৎ পূর্ণ হবে তাহলে নেকি পূর্ণ পাবে আমরা সারিবদ্ধ হয়ে দাঁড়াতে যদি ভুল হয় তাহলে আমরা নেকি পূর্ণ পাবো না রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন আকিমুসফুফা তোমরা কাতার সোজা করে দাঁড়াও ওয়া হাজু বিল আনাক তোমরা কাঁধ সামনাসামনি দাঁড়াও এরপরে আল্লাহ রসুল বলছেন যে আমি আল্লাহ তালার কসম করে বলছি ওয়াল্লাজি নফসি বেদিহি আমি আল্লাহর কসম করে বলছি ইন্নি লারা এদখলফি খেলালি সাফে কান্নাল হাজাব আমি দেখছি তোমাদের দুইজনের মাঝে শয়তান প্রবেশ করছে যেন সে ছাগলের বাচ্চা একটা ছাগলের বাচ্চা হয়ে শয়তান দুইজনের মাঝে প্রবেশ করছে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা দাঁড়ানোর সময়তে যদি দুইজনের মাঝে ফাঁকা রেখে দাঁড়াই তাহলে এই ফাঁকা দিয়ে শয়তান প্রবেশ করবে আমরা শয়তানের জন্য সুযোগ করে রেখে দিলাম যা আমাদের জন্য একেবারেই শোভনে নেই হাদিস বোখারি মুসলিমের আমরা কিভাবে এসব হাদিসের প্রতি আমল করব। জারির আবদুল্লাহ রাজি আল্লাহ তালাহ বলছেন আল্লাহর নবী আমাদেরকে সারিবদ্ধ দাঁড়ানোর জন্য বলার পরে আমাদের কাঁধে হাত রেখে সোজা করতেন আর তিনি বলতেন যে আমার পাশে দাঁড়াবে যারা সচেতন বুদ্ধিমান যাদের শরীয়ত সম্পর্কে অবগতি রয়েছে সুম্মাল্লাদিনে এলুনহম সুম্মাল্লাদিনে এলুনহম এরপরে যারা সাধারণ এরপরে যারা সাধারণ সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এখানে একটা জিনিস খুব স্পষ্টভাবে বুঝতে পারছি যে সলাতের জন্য দাঁড়াতে হবে সারিবদ্ধ হয়ে প্রাচীর যেইভাবে থাকে একটার সাথে আর লেগে মিলে থাকে আমাদেরকে সেইভাবে দাঁড়াতে হবে আমরা এটাও বুঝতে পারছি যে দুইজনের মধ্যে যদি ফাঁকা থাকে তাহলে ওই ফাঁকা দিয়ে শয়তান প্রবেশ করে আমরা এটাও বুঝতে পারছি যে আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লাম বললেন যে যেই ব্যক্তি ফাঁকাকে বন্ধ করে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন সম্মানিত দর্শক মন্ডলী